الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم শুক্রিয়া আল্লাহ তালার দরবারে দিনই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কেন্দ্র করে কিছুটা সময় আলোচনা হবে আমরা খুব সহজভাবে বিষয়টাকে উপলব্ধি করার চেষ্টা করব আলোচনার বিষয়বস্তু ইসলামে জেহাদ ফি সাবিল্লার যুক্তিকতা সাথে সাথে ইসলামী আন্দোলন এ বিষয়টাও কিছুটা আলোকপাত হবে ইসলামে জেহাদ ফি সাবিল্লাহ ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান আজকের পৃথিবীতে ইসলামের এই বিধানটাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা এবং সবচেয়ে বেশি এই বিধানটাকে কটাক্ষ করা হচ্ছে এবং পূর্ণ ইসলাম মুসলমানদেরকে এই বিধানটার কারণে আজকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে আজকের পৃথিবীর কাঠগড়ায় আজকের মুসলমান ধারী ইমানের ধারী ইমানের দাবিদার তাদের মাঝেও এই ব্যাপক মিডিয়া এবং তথ্য সন্ত্রাসের কারণে ইসলামের এই বিধান সম্পর্কে একটা প্রশ্ন এবং এই বিধানটার আলোচনা তাকে সামাজিকভাবে একটা অপরাধ এবং এর আলোচনাটা না করে অন্যান্য বিষয়গুলোর সৌন্দর্যতা এটা সমাজের কাছে তুলে ধরার এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যায় তাই সময়ের দাবি আমরা যারা সমাজকে নিয়ে কাজ করতে চাই ইসলামকে নিয়ে কাজ করতে চাই এ বিষয়টার যুক্তিকতা এটাকে নিজেরা খুব উপলব্ধি করা প্রথম যে বিষয়টার আমরা আলোচনা করব যে মানব সভ্যতার ভিত্তি যে আইনের উপর প্রতিষ্ঠিত সে আইনের প্রথম ধারাই হল এই যে প্রত্যেকটা মানুষের প্রাণ এবং রক্ত এটা সর্বোচ্চ সম্মানের বস্তু এই পর্যন্ত পৃথিবীতে মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য যত ধরনের আইন যত ধরনের নিয়ম কানুন আজকের পৃথিবীতে হয়েছে এই প্রত্যেকটা বিধান প্রত্যেকটা আইনের মাঝেই মানুষের রক্ত মানুষের জীবনটাকে সর্বোচ্চ সম্মানজনক সবচেয়ে পবিত্রতর হিসেবে উপস্থাপন করা হয়েছে আর একজন মানুষের প্রথম অধিকার হল বেঁচে থাকার অধিকার মানুষ হিসেবে আমি বাঁচতে চাই এটা আমার সর্বপ্রথম অধিকার সাথে সাথে আরেকটা বিষয় চলে আসে যে মানুষের সর্বপ্রথম দায়িত্ব কি কর্তব্য কি যে প্রত্যেকটা মানুষের সর্বপ্রথম সর্বপ্রধান দায়িত্ব অপরকে বাঁচতে দেয়া অপরকে মেরে না ফেলা অপরকে বাঁচতে দেওয়া এটা হলো প্রথম দায়িত্ব কর্তব্য আর সর্বপ্রধান একজন মানুষের দাবি এটা হলো বেঁচে থাকার দাবি যে আমি বাঁচতে চাই এটা প্রথম দাবি তাই এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তালার তরফ থেকে যে বিধান যে নিয়ম নীতি পেশ করা হয়েছে সেই নিয়ম নীতির মাঝেও এই যে মানুষের বেঁচে থাকার অধিকার এবং একজন মানুষের উপর এই দায়িত্বটাকে অর্পণ করা যে তোমার অপরকে বাঁচতে দিতে হবে এটার কিন্তু এই বিষয়টাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবং যুগে যুগে মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য মানব রচিত যত আইন হয়েছে এই মানব রচিত প্রত্যেকটা আইনেও এই বিষয়টাকে সর্বোচ্চ বিবেচনা করা হয়েছে যে একজন মানুষ অপর একজন মানুষকে মারতে পারবে না তাকে হত্যা করতে পারবে না তার জীবনের নিরাপত্তা মানুষ হিসেবে তোমাকে অন্যের জীবনের নিরাপত্তা দিতে হবে এ বিষয়টাকে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে আর এ বিষয়ের একটা যুক্তিকতাও আছে যে সহজেই এই বিষয়টা বোঝা যায় যে মানুষের প্রাণের যদি মূল্য না থাকে একটা সমাজে যে সমাজ ব্যবস্থায় মানুষের প্রাণের মূল্য নাই জানের মূল্য নাই একজন মানুষের জীবনের নিরাপত্তা যদি একটা সমাজ দিতে ব্যর্থ হয় একটা সমাজে এটা না থাকে একজন মানুষ যদি আরেকজন মানুষের ভক্ষক হয় একজন মানুষ যদি আরেকজন মানুষের রক্ষক না হয়ে একজন মানুষ যদি অপর একজন মানুষের ভক্ষক হয় তাহলে এটা মানুষের সমাজ বা সেই সমাজে মানুষ যে বসবাস করবে এর পরিবেশ থাকে না মানুষকে তখন সে সমাজ ছাড়তে হয় যে সমাজে তার নিরাপত্তা নেই একজন মানুষ যখন দেখে এই সমাজে আমার নিরাপত্তা নেই তখন মানুষ এ সমাজকে ছেড়ে ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণ কি আমার নিরাপত্তা নাই তাই একটা সমাজে একজন মানুষকে টিকে থাকার জন্য থাকার জন্য তার জীবনের নিরাপত্তাটা প্রধান বিবেচ্য বিষয় একজন মানুষ একটা সমাজে থাকার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টার বিবেচনা করে যে এ সমাজে আমার বেঁচে থাকার অধিকার আছে কিনা যদি বেঁচে থাকার অধিকার থাকে তখন এ সমাজটা মানুষের বসবাসের সমাজ হয় আর যখন একজন মানুষের বেঁচে থাকার অধিকার একটা সমাজে না থাকে সেই সমাজটা ওই মানুষের বসবাসের উপযুক্ত হয় না মানুষের বেঁচে থাকার অধিকার যদি না থাকে তার ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা করা তার ঘর বাড়ি করা এই সমস্ত কিছু মূল্যহীন এর পরবর্তী প্রত্যেকটা কাজ একটা মানুষ করে সর্বপ্রথম নিজের বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করে এই বিষয়টির যুক্তিকতা পরিষ্কার পৃথিবীর রাষ্ট্রীয় আইন প্রত্যেকটা রাষ্ট্রের আইনে মানব জীবনের এই নিরাপত্তার বিষয়টাকে শাস্তি এবং শক্তির জুড়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে এই যে মানুষের জীবনে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এখন এই নিরাপত্তার ব্যবস্থাটা হবে কিভাবে সামাজিকভাবে মানুষের সমাজে একজন মানুষ আরেকজন মানুষের জীবনে নিরাপত্তা দিবে একজন মানুষ আরেকজন মানুষের রক্ষক হবে এটাকে নিশ্চিত কিভাবে করা হবে আমরা বিভিন্ন রাষ্ট্রীয় আইন মানব রচিত বিভিন্ন বিভিন্ন আইনগুলো আমরা যদি দেখি আমরা দেখতে পাব যে শাস্তি আর শক্তির জুড়ে এ বিষয়টাকে প্রতিষ্ঠিত করা হয়েছে আল্লাহ প্রদত্ত ধর্ম আল্লাহ প্রদত্ত বিধানে এই শাস্তি আর শক্তির জুরটা এর চাইতে আরেকটা বিষয়ের লক্ষ্য করা হয়েছে সেটা হলো মানুষের মাঝে একটা মূল্যবোধকে জাগ্রত করা এমন একটা মূল্যবোধ জাগ্রত করা যেন মানুষ মানুষের ভয় ছাড়া মানুষ শক্তির ভীতি ছাড়াই রক্তপাত থেকে অন্যের জীবনের উপর আঘাত করা থেকে বেঁচে থাকে রাষ্ট্রীয় আইন আর ধর্মীয় আইনের মাঝে তফাতটা ঠিক এখানে মানবরচিত আইন আর আল্লাহর আইনের তফাতটা ঠিক এখানে যে মানবরচিত আইন তার শাস্তির ভয় দেখায় মানুষকে মানুষকে শক্তির ভয় দেখায় আর আল্লাহ রচিত আইন আর আল্লাহর দেয়া আইন এই জায়গায় শাস্তি আছে অবশ্যই শক্তি আছে কিন্তু এ জায়গায় প্রধান যে বিষয়টার দিকে লক্ষ্য রাখা হয়েছে যে মানুষের মাঝে একটা মূল্যবোধকে জাগ্রত করা একটা চেতনা জাগ্রত করা এ চেতনাই তার মাঝে রক্তপাত মানুষের উপর আঘাত করা এ কাজগুলোর প্রতি একটা ঘৃণাকে জাগ্রত করা এই ঘৃণাকে জাগ্রত করা এই চেতনাকে জাগ্রত করতে পৃথিবীর রাষ্ট্রীয় আইনগুলো ব্যর্থ মানব রচিত আইনগুলো এক্ষেত্রে ব্যর্থ আর এদিক দিয়ে মানুষের জীবনের প্রতি সম্মান প্রদর্শন করার যে নিখুঁত শিক্ষা ইসলাম মানুষদেরকে দিছে তার উপমা বিরোধ পবিত্র কোরআনে করিমের বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরায় একজন মানুষের জীবনের যে সম্মান মানুষ হিসেবে একজন মানুষের যে বেঁচে থাকার অধিকার এ বিষয়টাকে ফুটিয়ে তোলা হয়েছে কোরআনে করিমে ওয়া ইবাদুর রহমান সুরায় ফুরকানের মাঝে আল্লাহ তালার পছন্দনীয় বান্দা হওয়ার যে সমস্ত গুণাবলীর আলোচনা করা হয়েছে তার মাঝে অন্যতম একটা গুণ আল্লাযীনা লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা যে আল্লাযীনা লা ইয়াকতুলুনা তারা কোনো মানুষদেরকে হত্যা করে না আল্লাতী হাররামাল্লাহ যে আল্লাহ যে মানব জীবনকে সম্মানিত করেছেন আল্লাহ মানব জীবনকে সম্মানিত করেছেন তাই আল্লাহর বান্দা হওয়ার অপরিহার্য গুণ যে নিজেকে আল্লাহর বান্দা পরিচয় দিবে তার মাঝে এই গুণ থাকবে যে আল্লাহ যে জিনিসকে সম্মানিত করেছেন সে তার উপর আঘাত করবে না কোরআনে করিমের অন্যত্র আমরা আরো দেখতে পাই قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم خشية إملاق নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম কুল নবী আপনি মানুষদেরকে এই কথা বুঝিয়ে দিন আতলু মা হারাম আল্লাহ আল্লাহ যা তোমাদের উপর হারাম করেছেন শুনে রাখো আমি তো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি শুনিয়ে দিচ্ছি আল্লাহ তুশ্রিকুবিহি সেই আন আল্লাহর সাথে কাউকে শরিক করো না অবিল ওয়ালিদাইন ইহসানা পিতা মাতার সাথে উত্তম আচরণ করো ওয়ালা তাকতুলু আউলাদাকুম খাসিয়াতা ইমলাক যে তোমরা লা তাকতুলু আউলাদাকুম তোমাদের সন্তানদেরকে হত্যা করুন এটাকে হারাম করা হয়েছে কোরআনি করিমে আরো বিভিন্ন আয়াতের মাঝে এই বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে যে মানুষের জীবন এটার উপর আঘাত করা এটা হারাম আর হারাম করেছেন কে আল্লাহ যার মাঝে তাকুয়া আছে যে আল্লাহকে ভয় করে সে অপর একজন মানুষের জানের উপর আঘাত করতে পারে না এই অনুভূতিটা মানুষের মাঝে জাগ্রত করা হয়েছে এটাকে আল্লাহ সম্মানিত করেছেন আল্লাহর কাছে এটা অতীব সম্মানিত জিনিস তুমি এর উপর আঘাত করতে পারো না তুমি তো আল্লাহর বান্ধা তোমাকে আল্লাহর কাছে এর জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হয় কোরআনে করিমের এই শিক্ষাগুলো নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জবান দ্বারা এমন কিছু মানুষদেরকে সর্বপ্রথম দেওয়া হয়েছিল যাদের কাছে মানুষের জীবনের কোনো দাম ছিল নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা যে সমাজ ব্যবস্থায় নবী হিসেবে প্রেরণ করেন সেই সমাজটা এমন একটা সমাজ ছিল যে মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না মানুষের রক্তের কোনো দাম তাদের কাছে ছিল না তারাই ছিল কোরআনে করিমের এই দাওয়াতের প্রথম মুখাতব এদের অবস্থা এত করুণ ছিল যে ব্যক্তিগত স্বার্থের জন্য শুধুমাত্র খাবার দিতে হবে তার প্রয়োজনকে পূরণ করতে হবে এতটুকু বিষয়কে কেন্দ্র করে নিজ সন্তানকে হত্যা তারা করে ফেলত তারা নিজ সন্তানকে হত্যা করার বিষয়েও ভাবত না তাদের মাঝে এতটুকু মানবিকতা ছিল অত্যন্ত হৃদয় গ্রাহী পদ্ধতিতে নবী করিম সাল আলি ওয়াসাল্লাম এই মানুষগুলোর কাছে মানুষের প্রাণ সত্তার যে মূল্য মানুষের প্রাণ সত্তার যে সম্মান সে সম্মানকে তুলে ধরেন হাদিসের মাঝে নবী করিম সাল্লাহ একজন মানুষকে খুন করা একজন মানুষকে রক্তাক্ত করা এটাকে সর্বোচ্চ নিকৃষ্টতম অপরাধ হিসেবে তিনি তার জাতির কাছে উপস্থাপন করেন আমাদের কাছে এ ধরনের অজস্র হাদিস হাদিসের কিতাবগুলোর মাঝে বিদ্যমান যে সমস্ত কিতাবগুলোতে আলোচনা আছে একজন মানুষকে আঘাত করাকে নিকৃষ্টতম অন্যায় হিসেবে সাব্যস্ত করা হয়েছে আকবরুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ যে বলা হয়েছে যে এটা সর্বোচ্চ পর্যায়ের নিকৃষ্টতম অপরাধ যে আল্লাহর সাথে শরিক করা নাফসি কোন ব্যক্তিকে হত্যা করা আরো মানুষদের মাঝে এই উপলব্ধিও দেওয়া হয়েছে কেমতের দিন মানুষের মাঝে সর্বপ্রথম যে বিষয়ের ফয়সলা করা হবে সে বিষয়টা হলো কি দিমা যে একজন মানুষ যে অপর একজন মানুষকে রক্তাক্ত করবে এই বিষয়টার হিসাব সর্বপ্রথম হাসরের ময়দানে হবে তো এই বিষয়টাকে অবশ্যই তুমি যখন একজন মানুষের জানের উপর আঘাত করবে তোমার সামনে হাসরের ময়দান তোমার সামনে বিচার তোমার সামনে বিচারক যে বিচারক আল্লাহ নিজে তোমাকে এই বিবেচনাগুলো রাখতে হবে পুরানি করিমের এই আয়াতগুলো আমাদের সামনে পরিষ্কার যে যে একজন মানুষের মাঝে একটা মূল্যবোধকে জাগ্রত করা এবং একটা অনুভূতিকে জাগ্রত করার ক্ষেত্রে এর অপরিসীম একটা চেষ্টা এবং তৎপরতা মানব জীবনের উপর আছে তারপর আমরা আরেকটা বিষয়ে আসি যে কোরআনে করিমের এই আয়াতগুলোতে ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এটাও আমাদের সামনে আসে যে এই আয়াতগুলোতে এই বিষয়টা লক্ষণীয় যে বলা হয়েছে যে তোমরা নাফসা কোন মানুষকে হত্যা করো আল্লাহকে হারম আল্লাহ আল্লাহ এটা হারাম করেছেন এটা বলার পর ইল্লা বিল হাক একটা ব্যতিক্রম রাখা হয়েছে ইল্লা বিল হাক মান কাতালা নাফসান যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করলো ফাঁকা আন্নামা কাতালান নাসা জেমিয়া সে কেমন যেন পূর্ণ মনুষ্যত্বকেই হত্যা করল একজন মানুষকে অপমান করা সমস্ত মানুষদেরকে অপমান করা একজন মানুষকে হত্যা করা সমস্ত মানুষদেরকে হত্যা করা এ বিষয়টাকে কোরআন ঠিক যেভাবে উপস্থাপন করেছে সাথে সাথে কোরআন কিন্তু এটাও বলছে বেগাইরি নাফসিন আউ ফাসাদিন ফিল আরতি যে মানুষের যান মানুষের রক্ত মানুষের জীবন সর্বোচ্চ সম্মানের বস্তু কোনো অবস্থাতেই একজন মানুষের রক্তের উপর একজন মানুষের জানের উপর আঘাত করা যাবে না এটা ইসলামের শিক্ষা কারণ ইল্লা বিল হাক ইল্লা বিল হাক বলতেছে যে কখনো কখনো মানুষের এই যে যান মানুষের এই যে রক্ত সর্বোচ্চ সম্মানের বস্তু এটা সম্মান থাকে না সম্মানটা নষ্ট হয়ে যায় ফিল এই যে আয়াতের এই ব্যতিক্রম এই যে এই না এটা এ কথা বলতেছে যে মান কাতালা এটা অপরাধ কিন্তু কোন কোন সময় মান কাতালা নাকসানটা অপরাধ নয় এর ব্যতিক্রম আছে যদি কোরআন এ হুকুম দিত যে কোনো অবস্থাতেই একজন মানুষকে আঘাত করা যাবে না এই হুকুমটা যদি কোরআনের থাকতো এটা সুবিচার হতো না এটা ইনসাফ থাকতো না বরং এর দ্বারা আসলে মানবতার উপর অবিচার হতো মানবরচিত আইনের মাঝে ত্রুটি থাকতে পারে আল্লাহর আইনে কিন্তু সে ত্রুটিটা থাকতে পারে আল্লাহর আইনটা ত্রুটি মুক্ত তাই আল্লাহর আইনে ওর আনে করিমের বিধানে আমরা এই বিষয়টা দেখতে পাই যে কোরআনে করিমের ঘোষণা মানুষের রক্ত পবিত্র তবে এই সম্মান এবং এই পবিত্রতা রক্ষার জন্য তাকে তার সীমার মাঝে তাকে তার নির্ধারিত গণ্ডির মাঝে থাকতে হবে এই সীমাকে যদি কোনো মানুষ অতিক্রম করে আর এই সীমাকে অতিক্রম করে মনুষ্যত্ব হারিয়ে সে যদি দাঙ্গা হাঙ্গামা তৈরি করে তাহলে তার রক্ত এটা তার সম্মান হারাবে সেও তার বেঁচে থাকার অধিকারকে হারিয়ে ব্যাপারটা সকলের বুঝে আসলো যে একজন মানুষের বেঁচে থাকার যে অধিকার এই অধিকারটা আল্লাহ তালার তরফ থেকে দেয়া কিন্তু এই অধিকারটাকে রক্ষার জন্য টিকিয়ে রাখার জন্য মানুষের উপর কিছু দায়িত্ব কর্তব্য আছে সেই দায়িত্ব সেই কর্তব্য যতদিন পর্যন্ত একজন মানুষ রক্ষা করবে সে বেঁচে থাকার অধিকার পাবে যখন সে তার কর্তব্য সে তার দায়িত্ব পালনে ব্যর্থ হল সে তার দায়িত্ব কর্তব্যকে পালন করল না তখন সে কিন্তু বেঁচে থাকার অধিকারও রাখে না তার বেঁচে থাকার যে একটা অধিকার তার রক্তের যে একটা দাম একটা সম্মান এটাও থাকে না এটা নষ্ট হয়ে যায় মানবতার মুক্তির জন্য মানবতার নিরাপত্তার জন্য এবং সমাজ জীবনে বাকি মানুষদের নিরাপত্তার জন্য এমন ব্যক্তির মৃত্যুটা তখন প্রয়োজন হয়ে দাঁড়ায় কোরআনে করিম বলতেছে আল ফিতনা তু আসাদ্দু মিনাল কাতলি যে হত্যাটা এটা তো খুব জঘন্যতর অপরাধ কিন্তু দাঙ্গা হাঙ্গামা ফেতনা তৈরি করাটা তার চেয়েতেও জঘন্যতম অপরাধ আল ফিতনা তো আসাদু মিনাল কাতি এটা আরো খারাপ একজন মানুষের কে হত্যা করা এটা জঘন্যতর অপরাধ এটা আরেকজন মানুষ এ অধিকার রাখে না একজন মানুষের উপর সে আঘাত করবে কিন্তু একজন মানুষ যদি দাঙ্গা হাঙ্গামা তৈরি করে সমাজ জীবনের জন্য বিস্ফোরা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে সেই অবস্থায় এ মানুষটা তো তার চেয়ে তো জঘন্যতম অপরাধে সে লিপ্ত কেহ যদি কোন প্রাণের উপর অবহিত আক্রমণ করে একটা প্রাণের উপর আক্রমণ করাটা শরীয়তে হারাম ইতিপূর্বে এই বিষয়টাই আমাদের সামনে আলোচনা হয় একজন মানুষের উপর আঘাত করা শরীয়তে হারাম তার জানের উপর তার রক্তের উপর কিন্তু কোনো মানুষ যদি এই অবৈধ কাজটা এই হারাম কাজটার মধ্যে যদি কোনো মানুষ লিপ্ত হয় সেই ক্ষেত্রে কোরআন হুকুম দিচ্ছে কুতিবা আলাইকুমুল কিসাস তোমরা বদলা নাও বদলা নেওয়া তোমাদের উপর ফরজ ফিল কাতলা এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বদলা নেওয়াটাকে কোরআন কোরআন এর বদলা নেওয়াটা কি কুতিবা এটাকে অপরিহার্য করে দিয়েছে এবং এই বদলা নিতে গেলে যে আবার রক্তপাত হচ্ছে যে রক্তপাত কোরআন হারাম করছে এ রক্তপাতই আবার ঘটছে দেখেন কোরআনে করিম সাথে সাথে তার যুক্তিও তুলে ধরতেছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবা সাথে সাথে যুক্ত এই হুকুমটার উপর যে প্রশ্ন সে প্রশ্নের উত্তরটা সাথে সাথে কোরআন দিচ্ছে হায়াত ইয়া উলিল আলবাব মানে উলিল আলবাব বলা হয়েছে যে তোমরা যদি বুদ্ধিমান হয়ে থাকো হে বুদ্ধিমানেরা ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত এই বদলা নেওয়ার মাঝেই অসংখ্য হায়াতের নিশ্চয়তা অসংখ্য জানের নিশ্চয়তা অসংখ্য যান আঘাত থেকে বেঁচে থাকার একটা নিশ্চয়তা এটা আসে এজন্য এই আঘাতটা করতে হবে তাই এই পর্যন্ত যে কথাগুলো আমরা শুনলাম এর খোলাসা এর সার কথা হলো এই যে আল্লাহর আইনে কোরআনের আইনে ইসলামের আইনে অবৈধ হত্যা অন্যায় হত্যা এটার উপর কঠোর নীতি আরোপ করা হয়েছে সাথে সাথে আবার বৈধ হত্যার প্রতি প্রবল ভাবে তাগিদ দেওয়া হয়েছে কুতিবা এটা তো তাগিদ যে বৈধ হত্যা যেটা এটা করতে হবে কুতিবা আলাইকুমুল কিসাস ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত কোরআন এই জায়গায় বৈধ হত্যা যেটা একজন মানুষ যখন মানবতার জন্য সমাজের জন্য বিস্ফোরা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তখন এই বিস্ফোরাটা থেকে সমাজকে রক্ষা করা জাতিকে রক্ষা করা এটার যে একটা প্রয়োজনীয়তা এটাও কোরআন আমাদের সামনে তুলে ধরেছে এই পর্যন্ত বিষয়কে বোঝার পর আরেকটা বিষয় আমরা একটু বোঝার চেষ্টা করি যে হত্যার বদলে হত্যা এই আইনটা ব্যক্তির ক্ষেত্রে যেমন ঠিক এই আইনটা সমষ্টির ক্ষেত্রেও প্রযোজ্য একজন ব্যক্তি যদি অপর একজন ব্যক্তিকে আঘাত করে তো এই ব্যক্তিটা দূষণীয় এই ব্যক্তিটা অপরাধী ঠিক এমনি এমনি ভাবেই একটা গোষ্ঠী যদি আরেকটা গোষ্ঠীর উপর আঘাত করে তাহলে পূর্ণ গোষ্ঠীটাই অপরাধী পূর্ণ গোষ্ঠীটাকেই বিচারের সম্মুখীন করা হবে এটা ব্যক্তি ক্ষেত্রে কোরআনের এই আইনটা ঠিক যেভাবে প্রযোজ্য সামষ্টিক ক্ষেত্রেও কোরআনের এই আইনটা ঠিক একইভাবে প্রযোজ্য আলাদা আলাদাভাবে কিছু লোক যেমন উশৃঙ্খল লুভি হতে পারে এটাও তো সম্ভব যে কোনো জাতি তারা জাতিগত জাতিগতভাবেই উশৃঙ্খলতা এবং দাঙ্গা হাঙ্গামার মাঝে জড়িত এটার সাথে লিপ্ত এবং এক্ষেত্রে এই বিষয়টা খুবই পরিষ্কার যে এক ব্যক্তির অপরাধ এক ব্যক্তির অনাচার দ্বারা এক ব্যক্তির জুলুম দ্বারা আরো কিছু মানুষ তারা জুলুমের শিকার হয় মজলুম হয় তারা অত্যাচারিত হয় কিন্তু একটা গোষ্ঠী যদি বাড়াবাড়ি করে একটা গোষ্ঠী যদি বাড়াবাড়ি করে একটা জাতি যদি জাতিগত ভাবে বাড়াবাড়ি করে সেই বাড়াবাড়িতে কিন্তু আরো কয়েকজন ব্যক্তির জন্য না আরো কয়েকটা গোষ্ঠীর জন্য সম্পূর্ণ মানবতার জন্য এটা আরো অনেক বেশি ক্ষতিকারক আর অনেক বেশি আঘাতমূলক তাই তখন অন্যান্য জাতিদের উপর এ দায়িত্ব চলে আসে নিজ শক্তির দ্বারা এই অন্যায়কারী জাতির সামনে প্রতিরোধের প্রাচীর তৈরি করা এ বিষয়টা তখন চলে আসে একটা জাতি অপরাধে লিপ্ত অন্যায় লিপ্ত মনুশক্তির উপর আঘাত করার কাজে লিপ্ত এই অবস্থায় এই জালেমের রক্তে পৃথিবীকে লাল করে দেওয়াই হল মানবতার শ্রেষ্ঠতম সেবা কারণ সে জালেম জালেমের উপর আঘাত করা এটা হলো মানবতার সেবা নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের হাদিস আমাদের কাছে আছে যে অংশুর আকা আঁকা জালিমান আও মজলুমান যে তুমি তোমার ভাইকে সাহায্য করো সে যদি মজলুম হয় তাকে সাহায্য করো আর সে যদি জালেম হয় তাকেও সাহায্য করো তো নবী করিম সাল আলহি এই ঘোষণা এই নসিহত যখন সাহাবা একরামদের সামনে আসলো আল্লাহ নবীর সাহাবা একরাম রসুল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহর রসুল কেউ যদি মুসলিম হয় তাকে সাহায্য করার বিষয়টা তো আমাদের বুঝে আসবে কিন্তু কেউ যদি জালেম হয় তাকে কিভাবে সাহায্য করব তখন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বুঝিয়ে দিলেন যে জালেমকে সাহায্য করা হলো তাকে প্রতিরোধ করা এটি জালেমকে সাহায্য করা যে জালেমকে জালেমের জুলুমকে আমি প্রতিহত করলাম তাকে জুলুম করতে দিলাম না আমি প্রতিরোধ তৈরি করলাম এটা হলো জালেমকে সাহায্য করা তাই কেউ যখন জালেম হয়ে যায় তাকে প্রতিরোধ করা এটা মানবতার সেবা মানবতার স্বার্থে তাকে প্রতিরোধ করাটা তখন জরুরি হয়ে যায় কোরআনে কারিমে এই জালেমের সাথে যুদ্ধ করা এর যুক্তি উপস্থাপন করা হয়েছে যে মানবতার স্বার্থে জালেমের সাথে একটা যুদ্ধ জালেমকে শক্তির দ্বারা প্রতিহত করার অপরিহার্যতা এটা কোরআনে কারিমে উপস্থাপন করা হয়েছে আজকে সেই আয়াতটাই আমরা তেলাওয়াত করেছি ওয়ালাউলা লাহুদ্দিমাত সওয়ামিউ ওবিয়াউন ওসলাওয়াত মাসাজিদ ইউযকারু ফি কাসীরা কোরআনে করিমের এই আয়াতের মর্মার্থ এই যে আল্লাহ যদি সত্যপন্থীদের দ্বারা জালেম অত্যাচারীদেরকে প্রতিরোধ না করতেন অর্থাৎ এই বিধানটা আল্লাহ যদি না দিতেন তোমরা সত্যপন্থী তোমরা নিজেদেরকে সত্যপন্থী দাবি করো তোমরা তোমাদেরকে কোরআনের অনুসারী দাবি করো তোমরা তোমাদেরকে আল্লাহর উপর আস্থাশীল দাবি করো তাহলে তোমাদের উপর এটা একটা অপরিহার্য দায়িত্ব জালেমকে প্রতিহত করতে হবে এই দায়িত্বটা সত্যপন্থীদেরকে আল্লাহ দিত সত্যের অনুসারীদের উপর এই দায়িত্বটা আল্লাহর তরফ থেকে দেওয়া আল্লাহর উপর আস্থাশীলদের আল্লাহ বিশ্বাসীদের উপর আল্লাহর তরফ থেকে এ দায়িত্বটা দেওয়া যে জালেমদেরকে প্রতিহত করতে হবে আল্লাহ যদি এ কিছু মানুষদের অর্থাৎ সত্যপন্থীদের আরো কিছু মানুষ যারা মিথ্যার অনুসারী যারা তাগুদের অনুসারী তাদেরকে প্রতিহত করার হুকুমটা আল্লাহ যদি না দিতেন কোরআন বলতেছে লাহুদ্দিমাত সওয়ামিয়া তাহলে তো জালেমরা এত জালেম হয়ে যেত আর জালেমরা তাদের জুলুম এবং তাদের অত্যাচারটাকে এমন দ্বিধাহীন ভাবে করত যে লাহুদ্দিমাত সওয়ামিয়াও যে তাদের জুলুম থেকে গির্জা রক্ষা পাইত না উপাসনালয় রক্ষা পেত না মসজিদ গুলো মন্দির গুলো পর্যন্ত রক্ষা পেত না ইউদ করুফি হাসমুল্লাহি কাসিরা যে সমস্ত ধর্মীয় উপাসনালয় যেটাকে প্রত্যেকটা ধর্মের লোকেরা নিজেদের নিরাপদ ঠিকানা মনে করে মুসলমানরা মসজিদটাকে নিরাপদ ঠিকানা মনে করে তারা মসজিদটাকে পবিত্রতম জায়গা মনে করে যদি ঝগড়া করতে হয় মসজিদের বাইরে গিয়ে ঝগড়া করে মসজিদের ভিতরে ঝগড়া করাটা একটা অন্যায় কথা বলাটা এটাকে নিজেই অপরাধ মনে করে আরেকজনকে আঘাত করা এটা মসজিদে অন্তত পক্ষে করতে চায় না ঠিক এরকম যে যেই ধর্মের অনুসারী সে তার ধর্মীয় উপাসনালয়টা এটাকে জুলুম থেকে মুক্ত রাখে এই জায়গায় অন্যায় করে না এই জায়গায় আসার পর নিজের মাঝে একটা অনুভূতি তৈরি করে নিজে ভালো হতে চায় ভালোটাকে ভালো মনে করাটা উপাসনালয়ে এসে তার মাঝে এই অনুভূতিটা তৈরি হয় তো আল্লাহর কোরআন বলতেছে যে যদি প্রতিরোধের ব্যবস্থা না থাকে প্রতিরোধ যদি সত্যপন্থীরা মিথ্যা মিথ্যাপন্থীদেরকে না করে আর এই হুকুমটা যদি আল্লাহর তরফ থেকে না থাকত তাহলে মসজিদ গির্জা এই জায়গাগুলো জুলুম এবং অন্যায়ের কেন্দ্রস্থল হয়ে যায় এবং আজকে কোরআনের এই আয়াতটাকে সামনে রেখে আমরা যদি আমাদের সমাজ আমাদের মিডিয়া আমাদের সামাজিক তথ্য সন্ত্রাস এ বিষয়গুলোর দিকে তাকাই আমরা দেখতে পাবো আজকে উপাসনালয় আমাদের মসজিদ গুলো আমাদের মাদ্রাসাগুলো আজকে জালেমের জুলুমের কেন্দ্রস্থল হয়ে জালেম জুলুম করতে করতে আজকে মসজিদে এসে জুলুম করতেছে আজকে তারা মাদ্রাসায় ঢুকে জুলুম করতেছে এবং কোরআন তো বলছে যদি সত্যপন্থীদের দ্বারা মিথ্যাপন্থীদের উপর প্রতিরোধ শক্তি না থাকে আর প্রতিরোধের ব্যবস্থাপনা না থাকে সত্যপন্থীরা যদি সত্যপন্থীদার শুধুই দাবিদার হয় এর দায়িত্ব কর্তব্য পালনে যদি তারা অপারগ হয় দায়িত্ব কর্তব্যটাকে যদি তারা পালন না করে তাহলে তাদের উপাসনালয়ে জালেমরা ঢুকে যাবে জালেমদের অন্যায় জালেমদের অত্যাচার তাদের উপাসনালয় লয়ের মাঝে শুরু হবে এটাও নিরাপদ থাকবে না তাই যুদ্ধটা একটা শক্তি শুধু যুদ্ধ না একটা শক্তি জালেমের বিপক্ষে যে শক্তিটা জালেমকে জুলুম থেকে বিরত রাখবে এই শক্তিটা এবং এই শক্তিটাকে অর্জন করাটা একটা জরুরি বিষয় কোরআনে কারিমের অন্যত্র এই আয়াতের ভাষ্য একটাই আল্লাহ বলতেছেন যদি সত্যপন্থীদের দ্বারা মিথ্যাপন্থীদের প্রতিরোধ আল্লাহ না করতেন লাফাসাদাতিল আর্দ পুরনো জমিনের মাঝে বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত এর দ্বারা যায় যে পৃথিবীর শৃঙ্খলার জন্য প্রতিরোধ শক্তি জরুরি প্রতিরোধ শক্তিটা জালেমের জুলুমের সামনে একটা প্রতিরোধ একটা প্রাচীর তৈরি করাটা এটা জরুরি পৃথিবীর শৃঙ্খলা টিকে থাকার জন্য এই প্রতিরোধের হুকুম যে আল্লাহ দিয়েছেন এটা মানবতার উপর আল্লাহর অনেক বড় অনুগ্রহ এই পর্যন্ত আলোচনাটা যদি আমাদের বুঝে আসে ইসলামে জাহাদের হুকুমের যৌক্তিকতা কি আমার মনে হয় এই বিষয়টা অনেকটাই আমাদের বুঝে এসে যাবে আমরা বুঝতে পারব সাথে সাথে আমরা কোরআনে করিমের মাঝে জেহাদের যে সমস্ত আয়াতগুলোকে আমরা আমাদের কাছে পাই আয়াতগুলোর সাথে এ কেনর উত্তরও আমাদের সামনে কোরআন উপস্থাপন করছে কেন জেহাদ কেন যুদ্ধ আমরা সত্যপন্থী কিছু মানুষ সত্যের উপর নিজের জীবনকে টিকিয়ে রাখবো আল্লাহর উপর আস্থাশীলতার দ্বারা জীবনের প্রত্যেকটা কাজ করব এর দ্বারা সুন্দর সাবলীল একটা বুজুর্গি জীবন আমরা যাপন করব এই জীবনের উপর কেন যুদ্ধের হুকুম এই জীবনের উপর কেন তরবারির হুকুম এই জীবনের উপর কেন প্রতিরোধ শক্তি তৈরি করার হুকুম এটা একটা প্রশ্ন হয় সে প্রশ্নের জবাবটা আল্লাহ কোরআনে করিমের সাথে সাথে দিচ্ছে কোরআনে করিমের জেহাদের সর্বপ্রথম আয়াত দেখেন কোরআনে করিমের এই আয়াত এটা জেহাদের উপর সর্বপ্রথম আয়াত এই আয়াতের মাঝে জেহাদের হুকুমের সাথে সাথে মুসলমানদেরকে জাহাদের যে হুকুম দেওয়া হয়েছে কাদের সাথে কেন তার জবাবটাও এই আয়াতে দেওয়া হয়েছে এই আয়াতে জেহাদের হুকুমটা বিধর্মীদের সাথে এজন্য দেওয়া হয় নাই যে তাদের ভূমি উর্বর সে ভূমিটাকে যদি তোমরা দখল করতে পারো উর্বর ভূমি ফলন বেশি হবে এই কথা বলা হয়েছে এই কথা বলা হয় নাই তাদের এলাকাটা বাণিজ্যিক এই এলাকাটা যদি দখল করতে পারো বাণিজ্যটা বেশি হবে এটাও কিন্তু বলা হয় এটাও বলা হয় নাই তারা বিধর্মী ভিন্ন ধর্মের লোক ভিন্ন জাতের লোক বিধর্মীদেরকে এ জমিনে টিকতে দেওয়া হবে না তোমরা তোমাদের ইমান নিয়ে বিধর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ো কোরআন কিন্তু এই হুকুমটাও দেয় নাই বরং কোরআন এ জায়গায় সর্বপ্রথম তাদের যে অপরাধের লিস্ট তালিকা তাদের যে অপরাধকে শনাক্ত করেছে তাদের অপরাধ তারা অত্যাচারী তারা মানুষের উপর অত্যাচার এটাকে অপরাধ আনা হয়েছে তাদের সাথে যুদ্ধ এজন্য যে তাদের যারা মানবতা কলুষিত কলুষিত হচ্ছে মানবতার উপর আঘাত আসতেছে মানবতা লঙ্ঘিত হচ্ছে সেই মানবতার স্বার্থে মানুষদের জীবনকে টিকিয়ে রাখার স্বার্থে মানুষদের বেঁচে থাকার স্বার্থে মানুষের যে যান মানুষের যে রক্ত এটাকে এটার সম্মানকে এটার মর্যাদাকে রক্ষা করার জন্য সুরক্ষার জন্যই এদের সাথে জেহাদ জরুরি যে হত্যা কেন কোরআন নিজেই বলতেছে যে আন্না হোম জলিমু যে এরা তো এরা অত্যাচারী আর তারা জালেন অত্যাচারীরা কি অত্যাচারের শিকার হয়ে যাবে এরা প্রতিরোধ শক্তি তৈরি করবে না অবশ্যই একটা প্রতিরোধ শক্তি তৈরি করা তাদের জন্য জরুরি এই অধিকার তাদের আছে আবার এটাও এখানে বোঝানো হয়েছে এরা বিনা অপরাধে মানুষদেরকে দেশ থেকে বিতাড়িত করছে কোন অপরাধ ছাড়া কোন অন্যায় ছাড়া মানবতার উপর কোন আঘাত ছাড়া এরা কিছু মানুষদেরকে অমানবিক ভাবে নিজের বাড়ি ঘর থেকে উচ্ছেদ করছে কেন শুধুই শক্তির জুড়ে শুধুই নেতৃত্বের জুড়ে তারা যা খুশি তাই করবে এটা তো হতে দেওয়া যায় তাদের অপরাধকে শনাক্ত করেছে কোরআন তৃতীয় তাদের আরেকটা অপরাধকে ওই জায়গায় আলোচনা করা হচ্ছে যে তারা এত গুড়া শুধু আল্লাহকে প্রভু মেনে নেওয়ার কারণে তারা এই মানুষগুলোর সাথে যুদ্ধ করছে এই মানুষগুলোকে আঘাতের পর আঘাত করছে তাদের আঘাত তাদের আক্রমণ এই মানুষগুলোর উপর শুধু জন্য এরা বলে রব্বুন আল্লাহ আমাদের প্রভু আল্লাহ লাহ এই শুধুমাত্র আল্লাহর প্রভুক্তটা মেনে নেওয়ার কারণে আল্লাহকে প্রভু ডাকার কারণে আল্লাহকে প্রভু হিসেবে বিশ্বাস করার কারণে এ মানুষগুলোর উপর আঘাত বিষয়টা পরিষ্কার তাই যারা অত্যাচারী যারা অন্যায়কারী এত শুধুমাত্র মানুষের দুশ্মন না একজন ব্যক্তির দুশ্মন না তারা পূর্ণ মানবতার দুশ্মন তাই মানবতার স্বার্থে এদের সাথে যুদ্ধ করতে হবে তো ইসলামের যুদ্ধটা এটা মানবতা লঙ্ঘন না বরং মানবতার স্বার্থকে সুরক্ষা করার জন্য ইসলামী যুদ্ধের হুকুম মানুষের নিরাপত্তার উপর ইসলামের যুদ্ধ আঘাত না বরং মানুষের জীবনের নিরাপত্তার সুরক্ষার জন্য ইসলামী যুদ্ধের হুকুম অমালাকুম لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا সত্যপন্থী আল্লাহর উপর আস্থাশীল ইমানে বিশ্বাসী ব্যক্তিদেরকে আল্লাহ বলতেছেন কেন প্রশ্ন তোমাদের যুদ্ধ নেই কেন প্রশ্ন তোমাদের তরবারি হাতে নেওয়াকে নেই অমালাকু কেন তোমরা আল্লাহর পথে মানবতার স্বার্থে তোমরা যুদ্ধের ময়দানে কেন তোমরা এগিয়ে যাবে না কেন তোমরা অগ্রসর হবে না তোমরা কি দেখো না এ সমস্ত অত্যাচারী শাসকদের দ্বারা মানবতা লঙ্ঘিত হচ্ছে অসহায় মিনার রিজাল পুরুষ ওয়ান্নিসা নারী ওয়াল শিশুরা চিৎকার করে বলছে রব্বানা হে প্রভু কারিয়া এই জনপদে আমরা অসহায় অবস্থায় আছি তুমি বাঁচাও আর জালেম আহলুহা শাসকরা জালেম এর নেতৃত্ব জালেম আল্লাহ তোমার ওলিদেরকে আমাদের কাছে পাঠাও তোমার পক্ষ থেকে আনসারদেরকে সাহায্যকারীদেরকে আমাদের কাছে পাঠাও কোরআন এইভাবে জেহাদের যুক্তিকতা আল্লাহর পথের লড়াইয়ের যুক্তিকতাটাকে কোরআন ঠিক এরকম সহজভাবে মানবতার সামনে উপস্থাপন করেছে কোরআনের এই আয়াতগুলো যদি সামনে থাকে কোন ব্যক্তি কোন মানুষের কোরআনের বিধান জাহাজ সম্পর্কে কোন প্রশ্ন থাকতে পারে এবং এই যে যুদ্ধ মানবতাকে রক্ষার জন্য যুদ্ধ মানুষের মনুশক্তির সুরক্ষার জন্য এই যে যুদ্ধ এই যুদ্ধটাকে কোরআন শুধুই মানবতার জন্য শুধুই মনুশক্ত রক্ষার জন্য শুধুই মানুষের সমাজ রক্ষার জন্য যুদ্ধ বলে নাই বরং কোরআন এই যুদ্ধটাকে একটা কল্যাণকর এবং একটা এবাদত হিসেবে ঘোষণা করেছে সর্বোচ্চ এবাদত হিসেবে ঘোষণা করে কোরআন মুমিনদেরকে যুদ্ধের মাঝে ছাপিয়ে পড়ার আহ্বান করছে যে আল্লাদিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান একদম যেদিন পৃথিবীর শুরু যেদিন পৃথিবীতে মানুষের শুরু সেদিন থেকে যুদ্ধের শুরু আল্লাহ তালা সত্যের পক্ষে যুদ্ধের জন্য হজরত আদমকে এই পৃথিবীতে পাঠাইছেন আর আদমের মোকাবেলায় পাঠাইছেন ইবলিসকে সে আদমের মোকাবেলায় মিথ্যাকে পৃথিবীতে বিজয়ী করার জন্য যুদ্ধ করছে এবং আজ পর্যন্ত এই যুদ্ধ চলছে কেমন পর্যন্ত এই যুদ্ধ চলছে এখন এই যুদ্ধটা চলবে এই পৃথিবীতে আমাকে পৃথিবীর এই যে যুদ্ধ এই চলমান যুদ্ধে অংশগ্রহণ করতেই হবে এখন এই অংশগ্রহণ করার ক্ষেত্রে আমি সত্যের পথে অবলম্বন করতে পারি মিথ্যার পথে অবলম্বন করতে পারি আল্লাহ বলতেছেন আল্লাহ আমানু যারা ইমানদার আল্লাহ বিশ্বাসী এই যে এই চলমান যুদ্ধে তারা ইকাতিরুনা ফি আল্লাহর পথে যুদ্ধ করাটার সিদ্ধান্ত তারা গ্রহণ করে না আমরা এই পথের যুদ্ধে আমরা লিপ্ত থাকি তারা অন্যায় এটাকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে তারা অন্যায়কে সমর্থন করে অথবা অন্যায়ের মাঝে লিপ্ত হয় এই সর্বাবস্থায় এটা অন্যায়কে সমর্থন করা অন্যায় যুদ্ধে লিপ্ত হয় আল্লাহ মুমিনদেরকে তাই বলতেছেন ফাকাতিলু আউলিয়া আর শৈতান যে একদল ফাকাতিলু আউলিয়া আর শৈতান শয়তানের অনুচর হিসেবে তারা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার মাঝে যুদ্ধে লিপ্ত তোমাকে তার মোকাবেলায় সত্য প্রতিষ্ঠার যুদ্ধে লিপ্ত থাকতে হবে ফাকাতিলু এটা হুকুম এই যুদ্ধের মাঝে লিপ্ত থাকাটা এটা তোমার কাছে এটা তোমার কাছে দাবি তাই ইসলামের এই যে যুদ্ধের বিধান এই যুদ্ধের বিধানটা হল মানবতার সুরক্ষার জন্য সত্যের সুরক্ষার জন্য ইসলামী যুদ্ধের বিধানটা এটা হলো আল্লাহর যে বিধান আল্লাহর যে দিন এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কালিমাত আল্লাহর কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য হলো ইসলামী যুদ্ধ বিধান যেন এই পৃথিবীতে ইবলিসের নীতিমালা পরাজিত হয় আর আল্লাহর দেওয়া নীতিমালা এটা যেন বিজয়ী হয় জালেম যেন পরাজিত হয় মজলুম যেন তার জুলুম থেকে বাঁচতে পারে এই জন্য ইসলামে যুদ্ধের হুকুম এখন এই আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা জালেমকে পরাজিত করা এটির বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমাদের সামনে আসতে পারে সমাজ হিসেবে পরিবেশ হিসেবে পরিস্থিতি হিসেবে এক্ষেত্রে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আমাদের সামনে আসতে পারে বিভিন্ন ধরনের নীতিমালা মতাদর্শ আমাদের সামনে আসতে পারে এই যুদ্ধের যে মূল প্রয়োজন এবং যুদ্ধের যে মূল হুকুম এই হুকুমটা হলো এলা এ কালিমাতুল্লাহ এখন এলা এ কালিমাতুল্লাহ মূল লক্ষ্যকে সামনে রেখে প্রক্রিয়াটা উদ্যোগটা এটার মাঝে পরিবর্তন আসতে পারে মূল লক্ষ্য যদি ঠিক থাকে এবং মৌলিক বিষয়টা মৌলিক চিন্তাটা এটার মাঝে যদি কোনো পরিবর্তন সাধিত না হয় আর মূল বিষয়টাকে কেন্দ্র করে যত ধরনের ফিকির যত ধরনের চিন্তা যত ধরনের পথ অবলম্বন করা হোক এই পথগুলো অবশ্যই এটা ইসলামের যে পবিত্রতম বিধান জেহাদ এর ফজিলত পাওয়ার ক্ষেত্রে এই প্রত্যেকটা পথ আমাদের জন্য ফজিলত পাওয়ার ক্ষেত্রে এক একটা পথ হতে পারে আমরা আমাদের এই উপমহাদেশে আমাদের উলামা একরাম আমাদের আকাবির দিনের যে সমস্ত কার্যক্রমগুলো আমরা একের পর এক এই উপমহাদেশে দিন বিজয়ের এই সংগ্রামকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে তার মাঝে ইসলামী আন্দোলন দিন প্রতিষ্ঠায় জনমত তৈরি করা এবং আমর বিল মারুফ এবং নেহিয়া আনিল মুনকারের ইসলামের যে দর্শন এর এই দর্শনটাকে কেন্দ্র করে অগ্রসর হওয়া এইটাও জাহাজি সাবিল্লাহর ফজিলতকে অর্জন করার ক্ষেত্রে আমাদের জন্য অন্যতম একটা পথ হিসেবে বিবেচিত হতে পারে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত দেখার জন্য এটা একটা পন্থা এবং এটা অত্যন্ত জরুরি একটা পন্থা যে একটা জনমত তৈরি করা ইসলাম নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যেই ব্যবস্থা এবং যে নীতিমালা আমাদের সামনে উপস্থাপন করে গেছেন তার জীবন দ্বারা তার মাঝে অন্যতম একটা বিষয় হল দাবাত জনমত এ বিষয়টা অন্যতম একটা বিষয় দিনকে বিজয়ী করার ক্ষেত্রে সর্বপ্রথম এমন কিছু মানুষ প্রয়োজন যে মানুষগুলো দিনকে বিজয়ী করার জন্য তাদের ত্যাগ তিতিক্ষা তাদের কোরবানি এই সমস্ত কিছুকে দেওয়ার জন্য তারা নিজেদেরকে উপস্থাপন করবে এমন কিছু যুবক এমন কিছু ইমানদার একটা সমাজে তৈরি করা এবং তাদের দ্বারা একটা শক্তি অর্জন করা একটা শক্তি অর্জন করার পরে সেই শক্তিটা জালেমের মোকাবেলায় কথা বলতে পারবে শক্তি প্রদর্শন করতে পারবে এই সমস্ত কিছুই পারবে মানরা আমিন কুমুন কারান পাল্লু গাইয়ের হুবিয়াদি ফাইল্লাম শক্তি অর্জন করতে থাকা শক্তি একটা সময় পর্যন্ত ইমানকে অর্জন করার পর প্রথম অবস্থা তো এই থাকে যে আমার কাছে শক্তি নাই ঘৃণা করা ছাড়া উপায় নাই এই অবস্থায় বসে না এমন একটা শক্তি তৈরি করা যেন আমরা সামাজিক একটা প্রতিরোধ সেই প্রতিরোধটা জবানি প্রতিরোধ হতে পারে আমরা তৈরি করতে পারি এবং জবানি প্রতিরোধ থেকে আমর বিল মারুফ নেহি আনিল মুনকারে জবানি উচ্চারণ দ্বারা সমাজকে সংগঠিত করা সমাজের কাছে বিজয়ী ইসলামের দর্শনগুলোকে উপস্থাপন করার মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে ঝাঁকি সাবিল্লার যে চূড়ান্ত হুকুম এবং চূড়ান্ত পদক্ষেপ এটাকে আমরা গ্রহণ করে আল্লাহর জমিনে দিনের কথাকে উদ্দিন করতে পারি সেক্ষেত্রে অগ্রসর হওয়ার একটা দিক আমরা কোরআনে কারিম থেকে পাই তো আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনে করিমের দেয়া আমাদের আকাবির বিনোদিনের দেয়া এই শিক্ষা একাই কোলামকে সামনে রেখে আগামী দিনে অগ্রসর হওয়ার তো সিদ্ধান্ত করুন আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা